السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد প্রিয় দর্শক ও শ্রোতা ভাইবোনেরা আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি আরেকটি ফিকি মশালা নিয়ে এই মশালায় যেটা বর্ণনা করব সেটা হচ্ছে কোনো মৃত পশুর ছামড়া থেকে তৈরি হ্যাঁ পান পাত্র ব্যবহার করা কি পবিত্রতার ক্ষেত্রে যায় আছে কি এটা নিয়ে কথা প্রথমত কথা হচ্ছে যে কোনো মৃত পশুর ছামলা যখন সেটাকে দাবাগত করা হয় দাবাগত মানে প্রক্রিয়াকরণ অর্থাৎ সেটাকে যদি আপনার যেটাকে আমাদের চামড়া শিল্পের ক্ষেত্রে বলি হ্যাঁ প্রক্রিয়াকরণ করা হয় সেটা ব্যবহার উপযুক্ত করা হয় সেরকম যদি করা হয় তাহলে সেটার ব্যবহার যায় আছে রসুল আকরমের সে হাদিস হচ্ছে প্রমাণ যে হাদিসে রসুল বলেন যে আইয়ুমা ইহাবিন দুবি তহুরা হ্যাঁ, তিরমিজির হাদিস হাদিস নম্বর এক হাজার ছয়শত পঞ্চাশ মুসলিম হাদিস হাদিস নম্বর তিনশো ছেষট্টি সেখানে বলেছেন রসুল যেই চামড়া কাঁচা চামড়া যদি কোনো কাঁচা চামড়াকে প্রক্রিয়াকরণ হয় তাহলে সেটা পাক হয়ে যায় চামড়া তো সেটা পাক হয় যখন বলেছেন এইটা ব্যাপক শব্দ সেটা মৃত প্রসূত হতে হ্যাঁ, এটা কোনো সমস্যা নেই কিন্তু সেটার মধ্যে আরো শর্ত আছে সামনে বলবো আরেকটা হচ্ছে প্রমাণ যে রসুর আকরমসাল্লাম একবার এক মৃত ছাগলের পাট দিয়ে যাচ্ছিলেন তখন আকরম সাহেব বলেছিলেন হাল্লা আসাদু ইহাবাহা বলে যে তারা এমন করলো না যে এটার চামড়া যখন মরে গেছে এটার চামড়া নিয়ে নিত এবং এটাকে প্রক্রিয়াকরণ করে সেটার দ্বারা লাভবান হতো তো সাবাইকরা বললেন যে ইন্নাহা মাইতা তো মরে গেছে এটার চামড়া দিয়ে কি করবে রসুল তার প্রতি উত্তরে বললেন বলে যে এটার গোস্ত খাওয়ায় না হারাম কিন্তু এটার চামড়া ব্যবহার করে কি হারাম হয়ে গেছে সুতরাং রসুল পার্থক্য করেছেন তো এটা আবার একটা শর্ত অবশ্যই খেয়াল রাখতে হবে এটা হচ্ছে ওই পশুর ক্ষেত্রে যেটার জীবদ্দশায় আপনার জবাই করে হালাল করা হয় সেই পশু যদি মারা যায় তাহলে তার চামড়া পরিশোধন করে ব্যবহার করা যেতে পারে হুম না হলে নয় হ্যাঁ যদি আপনার হারাম হয় যেটা খাওয়া যায় না সেটা বিধান আরো সামনে বলছি তবে আপনার যেই পশু মারা গেছে সেটার চুল সেটা কিন্তু পবিত্র মানে যে পশু জীবদ্দশায় জবাই করে খাওয়া যায় সেই পশুর আপনার ইয়েটা পশমটা অথবা তার চুলটা সেটা আপনার ব্যবহার করার উপযুক্ত সেটা জায়জ হালাল তবে গোস্ত খাওয়া কখনো জায়জ নয় যে যেটা যদিও জীবদ্দশায় জবাই করলে আপনার কি গোস্ত খাওয়া জায়জ হতো কিন্তু সেটা মরে গেলে সেটা গোস্ত খাওয়া জায়জ নেই কারণ সুরান আমির একশো পঁয়তাল্লিশ নম্বর আয়তে আল্লাহ إلا أن يكون ميتة أو دما বলেন তবে যদি কোন পশু মৃত হয়ে যায় অথবা যদি প্রবাহিত রক্ত হ্যাঁ অথবা শুকুরের গোস্ত এই সবগুলো কিন্তু না পাক এগুলো খাওয়া যাবে না তাইলে মৃত পশু গোস্ত খাওয়া না যায় তবে যে পশু জীবদ্দশায় জবাই করে খাওয়া যায় সেটার চামড়া মৃত্যু মৃত্যু হওয়ার পর সেটা ব্যবহার করা যেতে পারে হ্যাঁ, তবে এখন কথা হচ্ছে যে পরিশোধনের কথা যে বললাম সেটা কিভাবে হয়ে থাকে সেটা হচ্ছে চামড়ার উপর যেই জিনিসগুলো আছে বাড়তি জিনিসগুলো সেগুলাকে যে কোনো চামড়া থেকে আপনার ফেলে দিয়ে আপনার সেটাকে পরিশোধন করা সেটা হইতে পারে লবণ যেমন আমাদের আগে থেকে হ্যাঁ চামড়া শিল্পের মধ্যে লবণের ব্যবহার করে পরিশোধন করা হতো সেটা একটা পদ্ধতি আছে অথবা আপনার আরব দেশে আদি যুগে কয়েকটা উদ্ভিদ ব্যবহার করা হতো যেমন কারদ নামক উদ্ভিদ আর আর নামক উদ্ভিদ এই উদ্ভিদ ব্যবহার করে সেগুলো দিয়ে পরিশোধন করা হতো যেভাবে পরিশোধন করা হোক না কেন যদিও বর্তমানে অন্য কেমিক্যালের পরিশোধনের ব্যবস্থা আছে কেমিক্যালের মাধ্যমে সেটাও চলতে পারে কোনো আসল কথা হচ্ছে পরিশোধন করা তবে এই ক্ষেত্রে মনে রাখতে হবে যেই পশু হ্যাঁ, আপনার জীবন দশায় তাকে জবাই করলে হালাল হয় না অর্থাৎ সেটাকে খাওয়া না সেটা কিন্তু মরার পর হালাল হতে পারে না সেটার চামড়া পরিশোধন করার পরও সেটা মনে রাখতে হবে হ্যাঁ, সুতরাং এই ক্ষেত্রে যখন এটা আমরা বুঝতে পেরেছি তাইলে একটা বিড়ালের চামড়া অথবা সেটার চেয়ে আরো ছোট এমন কোনো আপনার পশুর চামড়া যেটা খাওয়া জায়েজ নেই জীবদ্দশায় সেটার চামড়া কখনো পরিশোধন করে পবিত্র করা যায় না হ্যাঁ যদিও সে বডিগত দিক দিয়ে সেটা কিন্তু পবিত্র ছিল যেমন একটা আপনার বিড়ালের শরীর পবিত্র যদি না পাক আপনার ধরা না যায় তখন কিন্তু তাই বলে সেটা চামড়া পরবর্তীতে পরিশোধন করলে পাক হবে না মৃত্যুর পর সুতরাং এই কথা মনে রাখতে হবে যেই পশু খাওয়া যায় না জীবদশায় সেটাকে খাওয়া যাবে না সেই পশু মরে গেলে সেটার চামড়া পরিশোধন করলে সেটা পবিত্র হয়ে যায় না এটা খেয়াল রাখতে হবে মোট যেটা আমাদের খেয়াল রাখার বিষয় সেটা হচ্ছে প্রত্যেকটা পশু যেটা মরে যায় সেটা যদি জীবদ্দশায় খাওয়ার উপযুক্ত পশু হয়ে থাকে তার চামড়া পরিশোধন করলে সেটা পাক হয়ে যায় আর যে পশু মারা গেছে অথচ সে ওই জাতীয় না যে যার গোস্ত দশায় খাওয়া যেত এরকম না হইলে তার চামড়া কখনো পরিশোধন করে হালাল করা যায় না বা পবিত্র করা যায় না সেটা খেয়াল রাখার বিষয় আল্লাহ আমাদেরকে সঠিকটা জেনে আমার করা তৌফিক দান করুন ওসল আল্লাহ আলী আহমদ আলী ওসাল